গোপ্যাদদে তৈ কৃতাগ সিদাম তাবত যাতে দশাস্ব কলিলাঞ্জন সম্ভমাখ্যম বক্তম নিরীয় ভবভাবয়া ভবভাবনয়া স্থিতস্য বক্তম নিরীয় মাথাটাকে নিচু করে তুমি যে কাঁদছিলে বক্তম নিরীয় ভক্তম নিলীয় ভবভাবনয়া স্থিতস্য সা মে বিমোহয়তি ভীর পিজদ বিভেতি ভয়ও যাকে ভয় করে সাক্ষাৎ সেও যা যাকে ভয় করে সেও নাকি আজকে শিশুর মতো এরম কাঁপছে ভয়েতে এইরকম ভাবে কুন্তিদেবী অবাক হয়ে বলছেন এটা মানুষ মনুষ্য লীলা তুমি করেছ এটা বিড়ম্বনা সাধারণ লোক এগুলো বুঝবে না এইভাবে কুন্তি স্তব করতে থাকলেন করে কৃষ্ণকে আরও কিছুদিনের জন্য সেখানে রাখলেন যখন এরকম ভাবে স্তপ করতে লাগলেন যখন যুধিষ্ঠির মহারাজ প্রেমের দ্বারা এরকমভাবে নিবারণ করলেন এখন যেতে হবে না আরও কিছুদিন থাকো তখন তিনি রথ থেকে নেবে এসে আবার সেই অন্দরমহলে প্রবেশ করলেন তিনি আর গেলেন না ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবানের দ্বিতীয় কোনো কাজ নেই বাঞ্ছা কল্পতরু কাজ তার বাঞ্ছা পূরণ করা যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ ধর্মের অংশে যুধিষ্ঠির মহারাজ এসেছিলেন আবার বিদুরজি মহারাজ তিনিও সাক্ষাৎ যমরাজ মান্ডব্য মুনির অভিশাপ অভিশাপেতে একশত বৎসর যাবি অভিশাপ পাওয়ার জন্য দাসী পুত্ররূপে আবির্ভাব হয়েছেন কিন্তু সাক্ষাৎ তিনি যমরাজ যমজি যমরাজজি মহারাজ তিনি বিদুরজি মহারাজ রয়েছেন আবার এক অংশে যমরাজজি যুধিষ্ঠির মহারাজের মধ্যে প্রবিষ্ট রয়েছেন যুধিষ্ঠির মহারাজ তিনি যমরাজের অংশ অর্জুন ইন্দ্রের অশ্বিনী কুমারোদ্দয় তারা হলো কি নকুল সহদেব ইত্যাদি অনেক কাছে বায়ুদেব আছেন পবনদেব তার অংশে জন্মেছেন ভীম ভীমসেন এসব অনেক ঘটনা এগুলো এখন বলা কুন্তি দেবীর বই যদি পড়েন ওর মধ্যে সব উত্তর কিছু দেওয়া রয়েছে অনেক এখানে প্রশ্ন হলো এইভাবে যখন স্তব করছেন ধর্মরাজ স্বাভাবিকভাবেই তিনি খুব বিনম্র প্রকৃতি ধর্মরাজ এত বিনম্র প্রকৃতির প্রতি পদে বৈষ্ণব তো বৈষ্ণব শিরোমণি প্রতিপদে নিজেকে দোষারোপ করেন বলি যা ঘটনা ঘটলো সজ্জন আমি দায়ী আজকে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো কখনোই পরের দোষ দর্শন করেন না বৈষ্ণবগণের এইটি স্বাভাবিক স্বভাব যে তারা পরের দোষ অনুসন্ধান করেন না তারা নিজের দোষ অনুসন্ধান করে যদি বলেন পৌপাত এত শাসন করেছেন গৌর কিশোর দাস বাবাজি মানে গালাগাল দিয়েছেন তাহলে কি জন্য গালাগান দিয়েছেন বলে স্বাভাবিক নিয়ম হলো পরমাংশগণ জগতের কাউকে কিছু বলেন না বংশীদাস বাবাজি মহারাজ নিজের মনে থাকতেন বংশীদাস বাবাজি মহারাজ কাউকে কিছু বলতেন না এই নবদ্বীপেই গঙ্গার তটে থাকতেন কাছাকাছি একটা ভাঙাচোরা কুটিয়ার মধ্যে বংশীদাস বাবাজি মহারাজ গৌরনীতায় সেবা করতেন ঝোলার মধ্যে থাকতো আর ভাঙা কুটিয়া পাতা দিয়ে করা আর যা যা যে যা দিয়ে যেত সেগুলো ইচ্ছা হলে ভগবানের ভোগ লাগাতেন নাহলে গঙ্গায় ফেলে দিতেন বা কাউকে দিয়ে দিতেন ও যা ইচ্ছা বাজারে চলে যেতেন কেউ কুমড়ো ফেলে দিয়েছে কেউ আলু ফেলে দিয়েছে সেগুলো কুড়িয়ে নিয়ে এসে ধুয়ে ফুয়ে গঙ্গায় বা রান্না করে ভগবানকে দিয়েছে সারাদিনের পরে কুচু কুচু রান্না করছেন আর গান গাইছেন আবার কোনো সময় কুটিয়াতে বসে রয়েছেন কোনো একজন এসে বিরাট তরমুজ ফরমুজ অনেক ফল দিয়ে গেল কুটিয়ার ভেতরে কুটিয়া তো ভাঙা কুটিয়া আর কোথা থেকে একজন দেখতে পেয়েছে যে ষাঁড় ষণ্ড ষাঁড় দেখতে পেয়েছেন সেখানে কুটিয়ার ভেতরে মাতারা গুলিয়ে তরমুজগুলো সব খেতে আরম্ভ কলা তরমুজ খেতে আরম্ভ করছেন বংশীদাস বাবা যে হো করে হাসছেন এ হাততালি দিয়ে বলছেন এক চোরায় দেয় আর এক চোরায় নেয় খা খা বেটা খুব খা <laughs> এক চোরায় দেয় এক চোরায় এনে খা দেওয়ার মালিকও তিনি খাওয়ার মালিক তুই খা ভালো করে খেয়ে দে যা থাকে একজন ব্যক্তি গৌরনীতায়ের জন্য গয়না দিয়েছিলেন তো তিনি তার কিছু আসক্তি আছে দিয়েছে দাও পরিয়ে দি গৌরনীতায়কে পরি আর এক আর এক গুন্ডা কি করেছেন লক্ষ্য করেছেন বাবার কুটিয়ার মধ্যে সোনার গয়না রয়েছে বেটা মাল চুরি করতে হবে আজকে বাবা গঙ্গা স্নান বা কোথায় গেছে গৌর নিতাই কি আর কথা বলে সত্যিই তো তাই ভগবান তো কথা বলে না বোবা আমি তো বলি রসিকাটা করে এই যে বিগ্রহ বসে রয়েছে তোরা যে অত্যাচার করছিস কিছু বলছে রান্না করতে অন্যায় করছিস পুজো করতে অন্যায় করছিস কিছু বলছে বলে মহারাজের মতো বাড়াবাড়ি কেন গোপন কথাটা খুলে দিলে লজ্জা লাগে এত ব্যবিচার করছিস আর জগন্নাথ তো কিছু বলছে না চুপচাপ রয়েছে বলে এই তো জগন্নাথ কিছু বলে না চুপচাপ থাকে কিছু বলবে না ওর নামই বিগ্রহ কিন্তু যার কাছে কথা বলার ওই বিগ্রহই কথা বলে বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বোজেন্দ্র নন্দন কি ব্রাহ্মণের কাছে কথা বলেনি সেই দক্ষিণাতে সেই উড়িষ্যার সাক্ষাৎ আবির্ভাব ওই কথা বলছে হ্যাঁ আমার সামনে এ প্রতিজ্ঞা করেছে সবাই অবাক এ এত ভিড়ের মধ্যে গোপাল প্রকট হয়ে বলছেন হ্যাঁ আমার সামনে কথা দিয়েছিল গোপাল এই বিগ্রহ কথা বলছে তাহলে আপনি কি বলবেন যখন ওই ছোট ব্রাহ্মণ যখন বিপ্র যখন আনতে গেছে গোপালকে বৃন্দাবন থেকে বলছে দেখো তোমার সামনে বড় ব্রাহ্মণ প্রতিজ্ঞা করেছিল তুমি সাক্ষী আছো মনে আছো তো বলেছিলাম তুমি সাক্ষী রাখো প্রতিজ্ঞা করছে আমি প্রতিজ্ঞা করতে বলি না উনি যে করেছে তুমি সাক্ষী আছো এখন দেখো ওখানে আমায় মারছে মারতে এসছে বলছে সব আমি নাকি মিথ্যেবাদী তোমাকে যেতে হবে সাক্ষী দিতে মূর্তি থেকে উত্তর আসছে মূর্তি বিগ্রহ উত্তর দিচ্ছে কি যে বলো বিগ্রহ কদিন চলে এ কথা শুনেছো কোনোদিন আর যে বিগ্রহকে চলতে বলছো মানে না বিগ্রহ চলে না বিগ্রহ বলে বিগ্রহ যদি বলতে পারে বিগ্রহ চলতে পারে যাও শিগগির চলো বলছে তুমি এক কাজ করো ওখানে গিয়ে সভা করবে সভা করে আমাকে ধ্যান করবে আমি স্মরণ করলে ওখানে আসবো রেখে দাও তোমার ধ্যান ফ্যান ওরম বললে হ্যাঁ, আমার সঙ্গে যেতে হবে বলছে ওখানে গিয়ে ধ্যান করবে আমি আবির্ভাব ওখানে বলবো বলে কেউ বিশ্বাস করবে না এই যে গোপাল বিগ্রহ এই বিগ্রহ আমার সঙ্গে চলতে হবে বাবা কি শাসন রে বাবা ঠিক আছে যাব এক মান চালের অন্ন রান্না করে আমি খাওয়াতে পারবে বলবো ও সে খাওয়াবো তোমায় কোনো চিন্তা নেই এক মান এক মান চালের অন্ন আমাকে পেট ভরে খাওয়াবে আর তোমার সঙ্গে যাব আমার পেছন ফিরে দেখবে না পেছনে আমি যে যাচ্ছি এটা বুঝতে পার নুপুরের আওয়াজ পাবে ছুম ছুম করে নুপুরের আওয়াজ এইটা দেখে বুঝতে পার আমি যাচ্ছি আমি পালা পালাবো না তোমার সঙ্গে যাব কিন্তু পেছনে তাকাবে না পেছনে তাকালেই কিন্তু আমি রয়ে যাব যেখানে তুমি তাকাবে পেছন ফিরে আমি ওখানে আর যাবো না ওখানেই রয়ে যাব তা যা হোক হোক চলো এখন আমার সঙ্গে গিয়ে উড়িষ্যা সেই গ্রামে চলে এসছেন উড়িষ্যার গ্রামে এসে একটা বটবৃক্ষের তলা এখানে বলি এখানে যদি এখন গোপাল থাকে আর তো কোনো অসুবিধা নেই এখন গিয়ে ডাকবো সবাইকে গায়ে গ্রামের পঞ্চায়েতগুলোকে ডাকবো যে আমার ভগবান এসে গেছে এবার কথা বলবে কেউ তো বিশ্বাস করেন ও ডাক ভগবান তাও বিগ্রহ ওখানে কে কথা বলতে আসবে গ্যাঁজাঘুড়ি কথা সব বিগ্রহ চলে এসছে বলে এখানে যদি থাকে আর কোনো পিছন দিয়ে থাক পেছন ফিরে তাকালেন গোপাল ওখানে রয়ে গেল মুচকি হেসে বলে আমি আর যাব না বলে ঠিক আছে এখানে থাকো অসুবিধা নেই ডেকে আনলেন ওগো শোনো আমার চলে এসছে সাক্ষী চলে এসছে সাক্ষী চলে এসছে বলে হ্যাঁ সাক্ষাৎ সেই গোপাল হ্যাঁ, গোপাল গিয়ে দেখো গাছের তলা দাঁড়িয়ে রয়েছে সব গামেলে হই হই করে এসেছে গাড়ি এই গোপাল দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপারটা কি রে বাবা ওরা হলেও হলেও হতে পারে বাবা ভগবানের কথা বলা যায় না ওখানে সভা করে সবাই এখানে সাক্ষী নিল গোপালকে জিজ্ঞাসা করছে এ কি সত্যি সত্যি বলেছিল নাকি গোপাল বলছে হ্যাঁ আমার সামনে ওরা এই দুজনে মিলে ওরা ছিল আর প্রতিজ্ঞা করেছে যে আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেবো আমি বললাম দেখো আমি নিচু জাতি আমি ব্রাহ্মণ হলেও নিচু জাতের ব্রাহ্মণ আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়া আমি তোমার কন্যার পাওয়ার জন্য সেবা করছি না তোমাকে ভালো লাগে আমি সেবা করলাম তুমি জ্যেষ্ঠ ব্রাহ্মণের সেবায় ভগবান সন্তোষ তো ব্রাহ্মণ বড় ব্রাহ্মণ বলছে না তুই চিন্তা করিস না আমি তোকে মেয়ে দেবোই দেবো তখন আমি বলে এ তো সম্ভব হবে না তা তুমি এক কাজ করো যদি বললে তাহলে ভগবানের সামনে প্রতিজ্ঞা করো গোপালের সামনে গোপাল সাক্ষী রয়েছে সেই গোপাল সাক্ষী দিতে এসছে এরকম সত্য কথা এখানে এতগুলো কথা বললাম এই কারণে আপনার যেন বিশ্বাস হয় বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এই কথাটা যেন আপনার বিশ্বাস হয় আপনার জীবনটা যেন ডেডিকেটেড হয় এই জন্য এতগুলো কথা আমি মূল পাঠ থেকে এইসব বলতে বাধ্য হই বংশীদাস বাবাজি মহারাজের কুটিয়া থেকে সোনার গয়না নিয়ে চলে গেল কে একটা গুন্ডা বংশীদাস বাবাজি মহারাজের এই ঝোলার ভেতরে গৌরনীতায় থাকে কখনো কখনো বার করে রেখে পাতার উপর বসিয়ে এবং পুজো করে নিত্য কীর্তন নৃত্য করলো আবার ঝোলার ভেতরে রেখে দিল আবার চললো এরমভাবে তিনি করেন আর যেখানেই একটা যেখানে একটা বটবৃক্ষ দেখবেন এই বংশীবট পেয়ে গেছি বস বস বস সব নামা এ বংশীবট পেয়ে গেছি বৃন্দাবন এটা এবার গৌর নিতে গে না কীর্তন করতে হবে যে কোনো একটা বটবৃক্ষ দেখলেই হলো এই বংশীবট বৃন্দাবনের বংশীবট বস বস এর বসে বল আমাদের এক গুরুবর্গ সেখান দিয়ে যাচ্ছিলেন বর্ধমানে মহারাজ মহারাজ দণ্ডবধ দণ্ডবধ দণ্ডবধ কী কও বাঙাল ভাষায় কী কও মানে না আমাদের একটু আমাদের মন্দিরে আজকে একটু যদি যান কৃপা করে পায়ে দূর হ হ জামু জামু যাব ও বলে দিল হ্যাঁ, মনেই নেই কোন মন্দিরে যাব কে যাবে কি সব ভুলে গেল ও বটবৃক্ষে বটবৃক্ষ দেখেছেন ওখানে নাবিয়ে ঝোলা ফোলা নাবিয়ে এবার পুজো করতে আরম্ভ করলেন গৌরনীতায় সব রাধা গোবিন্দকে চিন্তা করতে আরম্ভ করলাম এখন গৌরনীতায়ের থেকে গয়না নিয়ে গেছে গৌরনীতায় তো আর বললো না এই আমাদের গয়না কেন নিচ্ছিস বলবে না ভগবান কিচ্ছু বলেন না চুপচাপ থাকেন যার কাছে কথা বলার বলেন যাতে সমাজের অবিশ্বাস হয় ভগবান নিজেকে বাঁচাতে পারেন না আমাদের বাঁচাবে আর মূর্খের দল গাধা কেন বললাম সাধারণ দক্ষিণেশ্বরে পুজো চুরি করেছিল আপনারা খবরের কাজে পুড়েছিলেন সেই ডাকাতের দল কাঁদতে কাঁদতে এসে সব গয়নাগাটি ফেলে দিয়ে গেছি মা বাঁচিয়ে দে মা ভবতারিণী আমরা তো গয়না চুরি করেছি সর্বনাশ হয়ে গেছে সব অন্ধ হয়ে গেছে সব আত্মীয় পরিজন সব মারা গিয়ে সর্বনাশ হ্যাঁ শিগগিরি মায়ের জিনিস দেওয়া আমাদের ব্রজমণ্ডলও হয়েছে এঁচা দাউজি যেখানে বলদাউজি মহারাজ রাজ করেছিলেন সেখানে একদিন ডাকাত পড়ে সেখানে আমি প্রায় গেলে থাকি ওইখানে নির্জন স্থান চারিদিকে সাপ ঘুরছে গাছের ওপর থেকে ঠপ করে সাপ পড়বে বিষদা সাপ আপনি এখানে শুয়ে রয়েছেন ধপ করে ওপর থেকে সাপ পড়লো কেন ঘুরতে ঘুরতে গাছে পড়ে সব সময় কেন ওটা সাপেরই জায়গা বিজবিজ করছে কিন্তু কামড়াবে না বলদাউজি মহারাজের এমনই করুণা ওপর থেকে এত মোটা সাপ পড়লো বল্লাউজির বারান্দায় পরে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে রইল অজ্ঞান তারপর আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা পরে আবার নড়ে নড়ে চলে গেল কিছু করবে না কামড়ায় না আমরা ওখানে থাকি ছাদের উপর শুয়ে থাকি পুরো বৃন্দাবনটার এত মধুর দৃশ্যটাকে আমি আমার জীবনে মরে গেলেও কোটি জনে ভুলতে পারবো না কি দৃশ্য এসব দেখিস ভগবান আমার তো আসল লাভ ওইগুলি হয়েছে ওই পূর্ণিমার পূর্ণ চন্দ্রমা চুরাশি গেস করতে করতে ওই মন্দিরের ছাদে বসেছি ব্রজবাসীর মোটা রুটি খেয়েছি ব্রাহ্মণের ঘর থেকে দাউজিকে দেখিয়ে দাউজির প্রসাদ গরমের দিন ছাদেতে শুয়ে রয়েছি আর সাধুদের সঙ্গে সাধু গল্প হচ্ছে সেই যে দৃশ্য সামনে যমুনা যেখানে রাস করেছিলেন দাউজি সেই এঁচা দাউজি সে বলদাউজি মহারাজ সেই সব দৃশ্য দেখছি মানে মনে হয় আমার জীবনে এর থেকে শ্রেষ্ঠ লাভ আর কিছু নাই এই দাউজি মহারাজের ওখানে ডাকাত পড়েছিল ডাকাতে সব চুরি করে নিয়ে গেছে রূপোর গয়না ফয়না প্রণামীর বাক্স সব তুলে নিয়ে গেছে সকালবেলা উঠে বাবা দেখে হই হই পড়ে গেছে গ্রামে পঞ্চায়েত খবর দিয়েছে সারে চোরি ও গিয়া দাউজি মহারাজ কা বলে ক্যা সব এসে দেখেন সত্যি সত্যি দাউজি মহারাজ কিছু নেই দাউজি মহারাজ তো তাকে দিলেই তারই তো সব জিনিস সেখানে কয়েকদিনের মধ্যে সেই ডাকাতরা ওখানে এতবার একটা দুপাতা চিঠি লিখে দাউজি মহারাজের মন্দিরে গোপনে সব গয়না গাঠি পয়সা করি আরও বেশি করে পয়সা করি তাদের নিজের পকেট থেকে দিয়ে দাউজি মহারাজ সেবায় রেখে গেছেন যে আমরা দাউজি মহারাজের চুরি করে আমাদের এরকম হয়েছে দাউজি মহারাজ যে সাক্ষাৎ প্রকট রয়েছেন আমরা এনাকে বুঝতে পারিনি ডাকাতের এত বড় চিঠি দুপাতা সেই দুপাতা চিঠিটা হাজার হাজার লোকের সঙ্গে পাঠ করে শোনানো হয়েছিল এখনও চিঠিটা আছে অনেকে মূর্খ ব্যক্তি বলেন সোমনাথের মন্দির মন্দিরে এতবার সাতরবার সুলতান মেহমুদ ডাকাতি করলেন কি হলো আমার তুমি একটা গাধা বলে গালাগাল দিচ্ছি আমি দা কি করব। কি করব বলো পাটা না রামপাটা এ অনন্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডটা যে ভগবানের অনন্ত ব্রহ্মাণ্ডটা কার বলে কেন ভগবানের বলে জানি কিন্তু আমরা তো দেখছি ভগবান বাঁচাতে পারলেন না সতেরো বা আঠেরো বার চুরি করে নিয়ে গেল সব শেষ রত্ন হিরে মণি মানিক্য সব নিয়ে চলে গেছে তো নিক না কোথায় নেবে আমি বললাম নিক না কোথায় নেবে এখান থেকে কোহিনুর যে হীরাটা ছিল সেটা ব্রিটিশ নিয়ে গিয়ে রেখেছে তাদের মিউজিয়ামে তাই তো কি কোহিনুর যে হিরেটা ছিল সেটাকে এখান থেকে ব্রিটিশরা জোরজবস্তি নিয়ে গেছে নিয়ে গিয়ে কোথায় রেখেছে গ্রেট ব্রিটেনে মিউজিয়ামে রেখেছে তাই কি না আমার প্রশ্ন হলো সে যে গ্রেট ব্রিটেনে নিয়ে গেছে কিন্তু সে নিল কোথায় ভগবানের বাইরে নিতে পারলো কি বলে তো ইংল্যান্ডে নিয়ে ইংল্যান্ডে কি ভগবানের বাইরে নাকি ঘরের মধ্যে আপনার কেউ কোনো একটা চাকরানি চুরি করেছে ঘরের ভেতরেই গয়নাগুলোকে রেখে দিয়েছে তো ঘরের বাইরে তো যায়নি অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানেই আপনি চুরি করে এখান থেকে ওখানে রাখুন ওখান থেকে ওখানে রাখুন ভগবান বলবে হাসবে বলে আমার ভেতরেই তো রয়েছে তুই নিয়ে কোথায় যাবি হিরেমণিগুলোকে খাবি তুই কি খাবি যেখানে নিবি সেখানেই তো আমারই কথাটা বোঝা গেল খালি মালিক বদলে যায় আপনার স্ত্রী আপনার মেয়ে ছেলে বিয়ে হয়ে এসছে বৌমাকে দিয়েছে আমার গয়নাগাটি আমার শ্বশুর শাশুড়ি দিয়েছিল এই গয়নাগুলি তুমি নাও ও কি ওগুলো খাবে ও রেখে দেবে আমার গয়নাগুলো তার ঘরের যখন ছেলে মেয়ে হবে তাকে দান করবে হাত বদলায় এই জন্য টোটাল এই পৃথিবীর ব্রহ্মাণ্ডের পৃথিবীর যত প্রপার্টি পৃথিবীর সৃষ্টিতে ছিল এখনো পর্যন্ত পৃথিবীর সেই প্রপার্টি রয়েছে কথাটার মানে অত্যন্ত বিচারশীল ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারবেন আমার কথাটা কি অনুভবের বিষয় হলো পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর যত সম্পত্তি ছিল এখনো পর্যন্ত পৃথিবীতে সেই সম্পত্তি আছে খালি আপনি দাবি করছেন এটা আমার এটা তোমার কথাটার অনুভব হলো কি হলো না বৈজ্ঞানিকরা বলেন রিসোর্স mobilization. যারা ইকোনমিক্স পড়েছেন জানেন আর যারা বিজ্ঞান পড়েছেন তারাও জানেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত এনার্জি আছে সেটা কনস্ট্যান্ট এটাকে আপনি ক্ষয় করতে পারবেন না তাই তো বৈজ্ঞানিকরা কি বলেছে energy can not be destroyed only it can be transformed from one energy to another তাই তো পড়েছেন না ছোটবেলায় না পড়েননি কে পড়েনি কেউ পড়েনি ছোটবেলায় কেউ হ্যাঁ বলে না ছোটবেলায় পড়েছে না শক্তি কখনো অবিনাশী এক শক্তি থেকে আরেক শক্তিতে পরিবর্তন করা যায় তাই পড়েছেন তাহলে আমাদের স্বাস্থ্য তো তাই বলছে স্বস্তিকে বিনাশ করতে পারবে না খালি পরিবর্তন হবে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা সম্পত্তি আছে সব ভগবানেরই তুমি মোড়ে পচে কোথায় ভুলে হয়ে যাবে সেই সম্পত্তি তো রয়ে যাবে ও ডাকাতে চুরি করে এখান থেকে ওখানে নিচ্ছে তো ভগবানের কি ক্ষতি হলো তাতে ক্ষতি হলো ভগবান তো হাসবে সবই তো আমার যেখানেই পারাক না কেন একটা বাচ্চা ছেলে ঘর থেকে কিছু নিয়ে যদি ওই ঘরে চলে যায় মা তো হাসবে তো আমারই বাড়ি নিয়েছে নিক না কি আছে তাহলে ভগবানের কোনো ক্ষতি হলো বদ্ধজীব এতটাই দুস্থ অবস্থা যে তারা নিজেদের যে এই যে ক্ষুদ্র চিন্তন তার মধ্যে ভগবানকে ভগবানকে সেই কম্পাসের মধ্যে আনতে চায় তারা অনুভব করতে পারে না ইনি হচ্ছেন ভগবান এটা অনুভবের বিষয় হয় না ভগবান রক্ষা করতে পারলো ওই তো ডাকাতি হলো কি বলবেন এগুলোতে মানুষ নাকি অমানুষ কি এরা আবার দেবীর পূজা করবে খুব আবার চণ্ডীপাঠ শুনবে মহালয়ার সময় যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্বই নমস্তস্বই নমস্তস্বই নমো নমাহা পরে তো শোনে ওই কাঁচকলাগুলোকে জিজ্ঞেস করি কী বুঝেছিস বড় বড় ব্যাংকের অফিসার বিরাট বিরাট ইউনিভার্সিটি কি বুঝলে বাবা বলে কেন ওই চণ্ডীপাঠ হলো চণ্ডীপাঠ হলো না পিণ্ডিপাঠ হলো কি বুঝলে তুমি কিচ্ছু বোঝনি তোমার মাথায় কিচ্ছু নেই থাকলে কিছু ঢুকতো <laughs> কিচ্ছু বোঝে না খালি অহংকার সব বুঝে গেছি কিচ্ছু মাথায় ঢোকে না ওই ওইটুকু পড়েছে বই ওইটুকুই তার জ্ঞান তাহলে সেখানে এখন পিতামহ ভীষ্ম রণাঙ্গনে পড়ে রয়েছেন সরসজ্জার উপর এইসব কথা বিস্তৃত ব্যাখ্যা করব না কেন পড়ে রয়েছেন কি জন্য কি গোপন উদ্দেশ্য রয়েছে এখন বুঝতে পারবে যখন ও যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা গমন করলেন না যাক এদের প্রেমের ভালোবাসা বলছে এখন যেও না পরে যেও আর ঠিক আছে নেমে বললেন রথ থেকে নেবে এবার যে তিনি ওখানে বসলেন ওখানেই থাকলেন পঞ্চপাণ্ডবগণের সঙ্গে তার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছাড়া কিছু কর্ম ভগবান করেন না সেখানে দেখা যাচ্ছে এই যে আমাদের যুধিষ্ঠির মহারাজ বড় দুঃখ প্রকাশ করছে গ্লানি হৃদয়তে একটা গ্লানি উপস্থিত হয়েছে কৃষ্ণের কাছে কাঁদছেন কে যে বলছেন আজ যে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো হাজার হাজার হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক মারা গেল বিচার করলে দেখলে আমি কিন্তু দায়ী কৃষ্ণ বলছে তুমি কি করে দায়ী বলে যুদ্ধ তো আমার জন্যই হলো না না তোমার জন্য কোথায় হলো দাদাকে বলছেন দাদা যুধিষ্ঠির হলো দাদা কৃষ্ণ হলো ভাই কৃষ্ণ এসে পায়ে হাত দিয়ে দণ্ডবোধ করেন যুধিষ্ঠির মহারাজ এর নামই হলো ভগবান ভীমের পায়েও হাত দিয়ে দেয় দাদা ভাই কেমন আছো ভীম দাদা ভালো আছি পায়ে হাত দিয়ে দণ্ডবোধ করেন মাথাটাও ঠেকিয়ে দেন এর নাম হলো ভগবান যুধিষ্ঠির মহারাজ দিয়ে মানতে রাজি হয় না ভিতরে বড় গ্লানি দেখো কত লোক বিধবা হয়ে গেছে কত বাচ্চা কাঁদছে হাওয়া করে তাদের পিতা মাতা ভাই বন্ধু সব চলে গেছে হায় হায় আমাকে তো এগুলো চোখের সামনে দেখতে হচ্ছে কি করা যায় এ আমার নিস্তার নেই নরক থেকে কৃষ্ণ যত বোঝাচ্ছেন তোমার নরক কেন হবে তুমি তো ধর্মযুদ্ধ করেছো ও শাস্তি এরম লেখা থাকে আমার নরক থেকে কোনো রেহাই নেই কৃষ্ণ দেখলেন আমি ভাই আমি ভাই আর হচ্ছে দাদা আমি যত বোঝাই শুনবে না তা এক কাজ করি যার কথা জগতে সবাই মানবে তার কাছে নিয়ে যায় পিতামা ভীষ্ম এখনো পড়ে রয়েছে যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছে কুরুক্ষেত্রে সরাসনে ওইখানে নিয়ে যায় দুটো উদ্দেশ্য এক হচ্ছে পিতামা বিশ্বের উদ্দেশ্য ছিল আমার শরীর ছাড়ার সময় সেই পরা পরকলেশ্বর নিজে আমার কাছে যেন তিনি দর্শন দেন এটা যদি করুণা করেন আর সঙ্গে অন্য অন্য কাজও সিদ্ধ হয়ে গেল তার কাছে যাওয়া মানে সবাই ঘিরে ধরবে তাকে নিয়ে তিনি উপদেশ করবেন তার উপদেশটা এবার আমার দাদা অর্থাৎ এই এই আমাদের পিত এই যে তোমার যুধিষ্ঠির মহারাজ এটা মেনে নেবে এই জন্য কৃষ্ণ বলে এক কাজ করো অত কথায় খাইনি চলো আমরা যুধিষ্ঠির মহারাজের কাছে আমরা এই কি বলে যুধিষ্ঠির মহারাজকে বললেন চলো আমরা যাই পিতামা ভীষ্মের কাছে বলে হ্যাঁ ভালো কথা বলেছেন ভালো কথা বলেছো ভাই চলো পড়ে রয়েছে সরস্বতী আমাদের দণ্ডবোধ করা উচিত সব তো গুপ্ত উদ্দেশ্য রয়েছে গুপ্ত উদ্দেশ্য রয়েছে কেউ জানতে পারছে না নিয়ে চলে গেলেন সেখানে গিয়ে দূর থেকে যখন পিতামা ভীষ্ম দেখলেন তখনই তাকে দেখে কৃষ্ণকে একেবারে চোখটা বুঝেই যেন মনে হচ্ছে তাকে হৃদয়েতে এনে আলিঙ্গন করছেন গুপ্তভাবে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ওই রূপটাকে হৃদয়ে নিয়ে এসে আলিঙ্গন করছেন পিতামা বিশ্বের কাছে এসে কৃষ্ণও দণ্ডবোধ করলেন সবাই দণ্ডবোধ করল পিতামা বিশ্ব তিনি কৃষ্ণও দণ্ডবোধ করেন দণ্ডবোধ করে বলেন পিতামহ কেমন বোধ করছেন ভালো এদিকে কৃষ্ণই কিন্তু নিজের অমৃতময় দৃষ্টির দ্বারা তার ওই যে ক্ষত ওই যে সরাসন মানে হচ্ছে তীরে ফলাগুলো ফলার উপরে তিনি শুয়ে রয়েছেন ফলা তীরের ফলা এ ফলার উপরে একশোটা ফলা সরসজ্জায় তিনি পড়ে রয়েছেন কৃষ্ণ অমৃতময় দৃষ্টির দ্বারা তার ব্যথাগুলোকে সব হাটিয়ে নিলেন নিয়ে এবার বলছেন আপনি কি ভালো বোধ করছেন পিতামহ কেমন লাগছে বলে একেবারে সুস্থ সুস্থ তো লাগবেই অমৃতময় দৃষ্টির দ্বারা তিনি করে দিয়েছেন আপনি কি কোনো বাক্য বলতে কথা বলতে কোনো কষ্ট হচ্ছে না না কোনো কষ্ট নেই এই যে এসছেন রাজন যুধিষ্ঠির মহারাজ আপনার কাছে এসছেন বলে হ্যাঁ তো জানি প্রথমে তিনি অত্যন্ত গদগদ কণ্ঠে তার সঙ্গে শুধু কৃষ্ণের সঙ্গে যুধিষ্ঠির মহারাজ তার পরিবার গেছিল তা নয় সমস্ত যত আছে ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি সব একসঙ্গে চলল পর্বত নারদ ধম্য ভগবান ভদ্রায়ণ হ্যাঁ বৃহদস্য ভরত রাজ সশিষ্য রেণুকা সুত বশিষ্ঠ ইন্দ্র প্রমদ স্ত্রীত গৃৎসমেদ অসীত কাক্ষিবান গৌতময় অতৃশ্চ হ্যাঁ কৌশিক অথ সুদর্শন অন্যে চ মুনয় ব্রহ্মণ ব্রহ্মরাতা দয়ো অমলাহা সবাই গেছেন সেখানে সশিষ্যই পুরো ফুল ট্রুপস ব্যাটেলিয়ান যে যত ঋষিমুনি আছে তার শিষ্যগুলোকে সঙ্গে নিয়ে টোটাল গিয়ে উপস্থিত কোথায় কুরুক্ষেত্রে যুদ্ধে ক্ষেত্রে সেখানে পিতামহা ভীষ্ম সরসজ্জায় শুয়ে রয়েছেন সেখানে বড় জিনিস হবে তারা সব জানেন দিব্য চোখে পিতামহা ভীষ্ম যেখানে আছে কৃষ্ণ যখন এসছে আর যুধিষ্ঠির মহারাজ এখানে বিরাট হরিকথা হবে তারা জানে পিতামা বিশ্ব এবার আস্তে আস্তে ভগবানকে স্তব করতে আরম্ভ করলেন আর তখন খুব অবাক হয়ে আনন্দের সঙ্গে বলছেন দেখো যাদের পক্ষে সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর কৃষ্ণ রয়েছে তাদের এত কষ্ট ভোগ করতে হয়েছে বনবাসের কষ্ট তাদেরকে বিষ খাইয়েছে আগুন ধরিয়েছে হা ভগবানের লীলা হা কৃষ্ণ তোমার লীলা তুমিই জানো যাদের পক্ষে তুমি আছো তাদের আবার কোনো কষ্ট হয় বলে হ্যাঁ তাদেরই কষ্ট হয় <laughs> ইচ্ছে করে ভগবান নিজের ভক্তকে দিয়ে জগতে প্রমাণ রাখেন একটা মাইলস্টোন দেখো আমার ভক্ত কেমন হয় সর্বম কালকৃতম মান্যে ভবতাঞ্চ যদ যদ অপ্রিয়ম সপাল যদ বসে লোকো বায়োরিব ঘনাবলিহি সর্বম সর্ব সবকিছুই মনে করি কালের গতিতে এদিক ওদিক হয়ে যাচ্ছে যেমন আকাশেতে ঘনা ঘনাবলি মানে হচ্ছে মেঘ আছে হঠাৎ এত জোরে বায়ু এলো এই মেঘটা এখানে ছিল চলে গেল সেই ওখানে কার্সিয়াং ছাড়িয়ে দার্জিলিংয়ে চলে গেল হতে পারে সেরকম মনে হচ্ছে ভগবান সর্বম কৃতম মান্যে ভবতাঞ্চ যদ প্রিয় যদ অপ্রিয়ম যত কিছু প্রিয় অপ্রিয় ঘটনা আমাদের জীবনে ঘটে সবই মনে রাখবেন অন্যায় ব্যতিরিকভাবে ঘটেছে সব কিছুই ভগবানের করুণা হিসেবে গ্রহণ করতে শিখুন এই সম্বন্ধে কামড়ে কালকে আমি আলোচনা করব সব কিছুকে ভগবানের করুণারূপে গ্রহণ করতে শিখলে তখন আপনার সমস্ত সমাধান হয়ে যাবে এসব ওই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ অপমান মহয়ন মায়া লৌকম গুরশ্চরতি বৃশিষু পিতামা বিশ্ব বলছেন এসো বই এসো মানে পুরত অগ্রতহ বিদ্যমান যিনি আছেন তিনি সামনে এই যে দেখছো যিনি দাঁড়িয়ে আছেন এসো বই ভগবান তিনি নিশ্চিতভাবে জেনে রেখো ইনি সেই পরাত পরকিলেশ্বর ভগবান এসো বই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ শুধু নারায়ণ আদি নারায়ণ কৃষ্ণ সাক্ষাৎ আদ্য নারায়ণ প্রমাণ মোহন মায়া সেই জগৎকে মায়ার দ্বারা আবৃত করে এই বৃষি বংশের মধ্যে আবির্ভাব হওয়া লীলা করে গোপনভাবে ঘুরছে লীলা করছে কাকে কি করাচ্ছে ঠিক নেই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি দৃশ্যগুলো আপনাদের হৃদয়ে কোনোদিন ভেসে ওঠে অবাক হয়ে যাবে মুহূর্তের মধ্যে রথ এখানে ঘোড়া এখানে ঘোড়া মুহূর্তের মধ্যে যেন মনে হচ্ছে বিদ্যুতের গতিতে কৃষ্ণ রথটাকে ঘোরাচ্ছেন কার ক্ষমতা নেই যে একটা লক্ষ্য করে অর্জুনকে অর্জুনকে মেরে ফেলবেন কিরকম ভগবানের জাদু সবাই বলছে সারথি কিন্তু আসল টেকনিকটা তো উনিই করছেন বিদ্যুতের বেগে ঘোড়া ছুটছে চারিদিকে দুর্যোধন এত বোকা এত মূর্খ যারা নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে তারা জানবেন সবচেয়ে বেশি মূর্খ বুদ্ধিমান নয় কৃষ্ণ বলেছিলেন আমি আজকে রাত্রে যে শয়ন করব সকালবেলা যে আমার কাছে প্রথম আসবে এবং যা যে আমার নজরে প্রথমে পড়বে সে আমার কাছে যা চাইবে তাই দেব আমার আঠেরো অক্ষয়ণী সৈন্য অথবা আমি এ দুটোর মধ্যে যেটা চাইবে দুর্যোধন গেলেন আর অর্জুন গেলেন কৃষ্ণ শয়ন করে রয়েছেন শয়নের পূর্বেই গেছেন মানে স্বয়ং চোখ খোলার আগেই ভগবান প্রভু আগে গেছেন গিয়ে দুর্যোধন মাতার সামনে দাঁড়িয়েছেন আর অর্জুন স্বাভাবিকভাবে বিনম্র ভাব পায়ের সামনে দাঁড়ানোই লাগবে মহাজনগণের মাথায় কিছু দাঁড়াতে নাই পায়ের সামনে এটা শিক্ষাটা পেয়েছেন অর্জুন পায়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন কিচ্ছু বলছেন না চুপচাপ ভগবানকে চিন্তা করছেন করতে করতে যখন ভগবান চোখটা চাইলেন প্রথমে লক্ষ্য করলেন অর্জুনের দিকে দুজন বলছে আগে আমি এসছি ওকে দিকে আপনি তাকালেন কেন বল আগে আমি তাকালাম আমার নজরে পড়েছে পায়ের দিকে রয়েছে ঘুমিয়ে আছি নয় দিকে মাথা দিয়ে কেউ দেখে মূর্খ যাকে তুমি কি চাও বলে আমি চাই আপনার নারায়ণী সেনা আঠেরো অক্ষ আঠেরো অক্ষহিনী যা সেনা সেটা আমাকে দিন অর্জুন বললে বাঁচা গেছি মূর্খটা যা নিল ভালোই হলো হ্যাঁ অর্জুন তুমি কি নেবে আর কি আর নেবার আছে ও তো নিয়ে নিচে আমি আপনার তোমাকে নেবো আচ্ছা হয়ে গেল আসল নেওয়াটা কে নিল অর্জুন নিল কিন্তু ও মূর্খ অহংকারী অহংকারী ব্যক্তিরা প্রতিপদিক ঠকে যায় আঠেরো অক্ষণী সেনা নিয়ে কী করতে পারলো কিছু করতে পারলো কিচ্ছু করতে পারলো এবং বর্ণনায় বলছে আমাদের সেনা পর্যাপ্ত ওদের সেনা তো অল্প ভীমাবিরক্ষিতম ভীমের দ্বারা ওকে সেনা অল্প এর অনেক সুন্দর সুন্দর গীতার প্রবচন হিন্দিতে হরিদ্বারে হয়েছিল এরা শুনলে পরে একটা শ্লোকের ব্যাখ্যা খালি শুনতে হবে বাঘ বাক করে এ প্রত্যেকটার মানে কি এক একটা শব্দের অপূর্ব লাগে কিন্তু রসিক হতে হবে বেরসিক হলে হবে না তাহলে এইসব রস থেকে বঞ্চিত থাকবে জগতের রস নিয়ে থাকো এখানে বলছেন পিতামহ বিশ্ব এইসবভাবে বন্দনা করলেন জগৎকে মোহসৃষ্টি করে এই ভগবান ঋষি বংশের মধ্যে বিচরণ করছেন সবাইকে বোকা বানিয়ে হায় হায় যাদের পক্ষে কৃষ্ণ রয়েছেন তাদের আবার কষ্ট হায় হায় সেখানে সুতদেব গোস্বামী বলছেন যুধিষ্ঠির মহারাজ সেখানে পৌঁছে পিতামহকে দণ্ডবোধ করার সঙ্গে সঙ্গে সেখানে নানা রকম ধর্মের নানা রকম উপদেশ প্রার্থনা করলেন পিতামহ বিশ্ব এই সরাসনে বসে সরাসনে শুয়ে থেকে যে সব উপদেশগুলো করেছিলেন সেটা পৃথিবীর ইতিহাসে চিরকাল থাকবে ধ্রুব তারার মতো বিদুরজি মহারাজ যেসব উপদেশ করেছিলেন সমগ্র জীবনে অন্ধ ধৃতরাষ্ট্রকে সেটার নাম দেওয়া হচ্ছে বৈদুরিকম সমগ্র জীবনে যে যে পরিস্থিতিতে যে যে উপদেশ করেছিলেন অন্ধ ধৃতরাষ্ট্র সেই সব উপদেশগুলো নিতে পারেনি পেরেছিল কিন্তু ধুব তারার মতো রয়েছে কেউ যদি জীবনকে পরিবর্তন করতে চায় এক একটা আশ্চর্য উপদেশ ওটাকে বৈদুরিকম বলা হয় বৈদুরি জল সেটাকে বৈদুরিকম বলা হয় বিদুরের উপদেশ এখানে পিতমহাবিশ্ব বিশ্ব যে সমস্ত উপদেশগুলো করেছিলেন সরসজ্জায় শুয়ে অবাক হয়ে যাবে বলছেন সমস্ত বলছেন সমস্ত কিছু স্ত্রী ধর্ম ভাগবত ধর্ম মুখ্য ধর্ম দান ধর্ম রাজ ধর্ম সমস্ত বিভাগ করে করে ব্যাখ্যা করেছিলেন আবার সমাসত কখনো কখনো কিনি অল্পের পর কোনো কোনো জায়গায় ব্যাখ্যাকে অল্প বিস্তৃত বিস্তৃতভাবে সমস্ত ধর্ম দান ধর্ম সমাজ ধর্ম ভগবত ধর্ম রাজধর্ম মুখ্য ধর্ম সব সহ উপায় এগুলো কি করে করা যায় উইথ মিন্স শুধু উপদেশটা ফাঁকা উপদেশ নয় হাউ টু ইমপ্লিমেন্ট এই উপদেশগুলোকে কি করে তুমি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবে সেই সব প্রসিডিওর পর্যন্ত বলে দিয়েছিলেন মাথা খারাপ হয়ে যাবে যদি সাধুগুরু উপদেশে এইসব কথাগুলো শোনেন পাগল হয়ে যাবে এর চেয়ে অমৃত আর কিছু হতে পারে না আরও অমৃত ঘন হতে হতে যখন আমি দশম স্কন্ধে ঢুকবো তখন সেখানে অমৃতের খনি উৎস এখন তো অমৃত প্রথম স্কন্ধে প্রথম দিকে চলছে আমি সন্তুষ্ট হতে পারি না কথা বলে কি বললাম কিছুই হলো না যাই হোক এখানে পিতামা ভীষ্ম কৃষ্ণকে এরকমভাবে বন্দনা করছেন কৃষ্ণ চুপচাপ শুনছে পিতামা আমাকে বন্দনা করছে করুক ত্রিভুবন কমলম তমালবর্ণম রবি কর গৌরবরাম বরদধানী বপুরলোককুলাবৃতাননাব্জম বিজয় সখেরতিরস্তু মে অনবদ্যা যুধি তুরগ রজ বিদ্যুম্র বিশ্বাক কচ লুলিত শ্রম বার্যালঙ্কৃতাস্তে মম নিশীত সৌরৈর্বিবিদ্যমানত্বচি বিলসত কবচে অস্তু কৃষ্ণ আত্মা স নিগমম অপহায় মৎপ্রতিজ্ঞাম রীতম অধিকর্থম অবপ্লুত রথস্থ ধৃত রথচরণভগয়াচ্চলদ্গুর হরিরিবহন্তমিভম গতোত্তরীয় নানা স্তব করছেন আহা ত্রিভুবন কমলম তমালবর্ণম রবিকর গৌরবরাম্বরম দধানে বপুরলোক কুলাবৃতাননাব্জম বিজয় সখে রতিরস্তমেয়ানবাদ্যা আমার এই মন যেন এই কৃষ্ণের চরণে অনন্তকাল থাকে ত্রিভুবনকে মোহিত করার মতো আহা কি সুন্দর রং ত্রিভুবন কমলম তমাল বর্ণম আহা রবির সূর্য উদিত হলে যেমন সোনালি বর্ণের সেই রং আমাদের সামনে আসে ঠিক সেরকম পিতাম্বর ধারণ করে রয়েছেন বরহা পীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম वृद्धत বাস कनक कुपिसम वैयंतिंच मालम রন্ধান বেন रधरसुधया পৌরায়ণ गौप बिंदई বৃন্দারণ্যম সপদ রমনম প্রাবিশদ গীত কীর্তি এইসব কথা আসবে শুনবেন আবার বরহা পিরো দিয়ে অন্য একটা শ্লোক আছে সুন্দর এবার অন্যদিকে চলে যাবে বরহা পীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম আছে আবার বরহা পীরম দিয়ে অন্য শ্লোক আছে শুনবেন সেগুলো বলছেন সেই অলকা তিলক শোভা পাচ্ছে কি অপূর্ব রূপ আহারে রতিরস্তুমে অনবদ্যা অনবদ্যা মানে স্পন্টেনিয়াস নন স্টপ আমার হৃদয়ের গতি যেন কৃষ্ণের চরণে যায় রতিরস্তু রতিরস্তু অস্তু আমার রতি মতি যেন সেই কৃষ্ণের চরণে থাকে মে অনবাদ্যা অনবাদ্যা মানে যেটাকে আটকানো যায় না স্বাভাবিকভাবে দুরন্ত গতিতে কোনো বাধা মানে না যেটা অর্জুন বলেছিলেন কৃষ্ণকে এর মনের গতি তো অসম্ভব কৃষ্ণকে বলছেন কৃষ্ণ মনের গতি তো অসম্ভব মনকে কি করে আটকাবো তুমি বলছো মনকে রেগুলেট করো কন্ট্রোলে আনো কৃষ্ণ বলছেন তুমি ঠিকই বলেছ অসংশয় অসংশয় মহাবাহ মনহ দুর্নিরিগ্রহম চলাম আমি জানি মন হচ্ছে আটকানো যায় না ভয়ঙ্কর বিশাল বায়ু ঝঞ্ঝাবাদ যদি এক্ষুনি প্রকটিত হয় সে বায়ুগুলোকে আটকানো যাবে না বায়ুগুলো ঠিক চলে যাবে সেরকম মনের গতি অসম্ভব কিন্তু কৃষ্ণ একটা প্রসিডিওর বলে দিয়েছেন অভ্যাসে ন তুকন্দীয় বৈরাগ্য নচগৃহতে অভ্যাস করতে থাকো অভ্যাস যোগ সেটাও নিজের ইচ্ছা মতো না অভ্যাস যোগ আমি ব্যাখ্যা করেছিলাম সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে অভ্যাস যোগ হয় খালি অভ্যাস যোগ তোতাপাখির মতো মুখে বললেই হবে না অভ্যাস যোগটাও তুমি পারবে না অভ্যাস যোগ কী করে করতে তার প্রসিডিওর আছে অভ্যাসে ন তুকন্তীয় বৈরাগ্য চগৃহতে তোমার ডিটাচমেন্ট জড় বিষয়ের প্রতি ডিটাচমেন্ট অর্থাৎ মনের নিগ্রহ মনকে কন্ট্রোল করতে পারবে শর্টলি শীঘ্রই হয়ে যাবে অভ্যাসে ন যদি অভ্যাসের প্রসিডিওরটা অ্যাকচুয়াল হয় তাহলে নাতি দীর্ঘে ন কালে ন ভগবান বিশ্বতি হেদি খুব শীঘ্রই তোমার মন কন্ট্রোলে চলে অভ্যাসে ন তু কন্তীয় বৈরাগ্যে ন চগৃহাতি আমার মনটা পিতামা বিশ্ববজ্যের নিরবদ্ধ মন যেন কৃষ্ণের চরণে প্রবাহিত হয় অন্য কোনো যেন কোনো চিন্তা না আসে আর যদি তুরগ রজ বিধ্রুম বিশ্বক কচ লুলিত সমবার্য অলঙ্কৃত আসছে যুদ্ধের সময় ঘোড়াগুলো দিকে দৌড়াচ্ছে সেই ঘোড়ার দৌড়ানোর ফলে তার খুঁড়ের যে রজ অর্থাৎ ধুলি উঠতে উঠতে কৃষ্ণের হে ভগবানের সেই ধুলি কোনো একে তো কোঁকড়া চুল তারাও ধুলিকোনাগুলো সমস্ত অপূর্ব একটা ধারণ করেছেন রূপ তার মধ্যে সূর্যের অস্থি পড়েছে আহ কি সুন্দর দেখতে অপূর্ব সুন্দর শোভা একে তো কুরুক্ষেত্রে যুদ্ধে ঘোড়াগুলো দৌড়াচ্ছে তার ধুলোগুলো উঠছে অন্ধকার সেই ধুলোগুলোতে কৃষ্ণ আবৃত হয়ে গেছে গা মুখ সব তারপরে ঘাম ঘেমে ঘেমে কৃষ্ণ ঘেমে গেছেন পরিশ্রম করছেন আর সেখানে সূর্যের আলো পড়েছে কি যে শোভা আর তার সঙ্গে আমি আবার তীর ছুঁড়েছি সেই তীরগুলো অর্জুনকে লাগেনি কখনো কোনো সময় ভগবানের গায়ে লেগে গেছে ভগবানের গায়ে আবার তীর লাগে বলে আবার কেমন ভক্ত রে বাবা ভগবানের গায়েতে তীর মারে বলে বীর রস বীর রস এগুলো বলতে গেলে ভাগবত বন্ধ করে রাখতে হবে এইসব ব্যাখ্যা করতে গেলে এর মধ্যে রহস্য আছে পিতামহ অবশ্য বিরাট ভক্ত ভগবানকে কোন রসে সে সন্তুষ্ট করলেন বীর রসে ভগবানকে বীররসে সন্তুষ্ট ভগবানও চাইছেন আমার সঙ্গে আমার একটা লড়াকু ব্যক্তি আসুক হ্যাঁ, এই জগতে ছোটোখাটো ব্যক্তি সঙ্গে লড়াই করে কী হবে যখন ভগবান বীররস আস্বাদন করে আমরা বরাহদেবের প্রসঙ্গ আসব হিরণ্য হিরণ্যকশিপুর সঙ্গে এগুলো গুপ্ত কথা বুঝতে পারবেন না তর্ক বিতর্ক চলে আসবে এত বড় ভক্ত কিন্তু যুদ্ধ তীর ছুঁড়ছেন কৃষ্ণে লেগে গেছে কখনো কখনো রক্ত বেরোচ্ছে বিন্দু বিন্দু তার যে শোভা এখানে যে মম এর যে মম নিশিত সরৈর বিবিদ্যমান তচি বিলসৎ কবচে অস্তু কৃষ্ণ আত্মা পরাৎপর আত্মার আত্মা ভগবান শ্রীকৃষ্ণ আমার যে তীর ছুঁড়েছিলাম তাতে কবচ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভেদ করেছিল অল্প রক্ত ভক্ত বেরোচ্ছে সেই যে বিলাস মূর্তি ভগবানের যুদ্ধক্ষেত্রে এই রূপটা আমার কেন বীর সে কখনো কখনো তুমি কৃষ্ণ সখা হিসাবে বলেছেন যাতে কৃষ্ণ সখা এই অর্জুন অর্জুনের সখা তিনি আবার কৃষ্ণ সখাও বলা হয় অর্জুনকে আর সবচেয়ে বড় কথা হল পিতামা বসে চোখে জল নিয়ে বলছেন যে আমি প্রতিজ্ঞা করেছিলাম যুদ্ধের আগে তোমাকে অস্ত্র ধারণ করাবো আর কৃষ্ণ বলেছেন না আমি অস্ত্র ধারণ যুদ্ধকে তো করবো না দুজনে দুটো প্রতিজ্ঞা করেছিলেন এখন তো ভগবান বললেন দেখো আমার ভক্ত প্রতিজ্ঞা করেছেন আমি প্রতিজ্ঞা আমি প্রতিজ্ঞা ভাঙি কিন্তু আমার ভক্তের যেন প্রতিজ্ঞা যেন নষ্ট না হয় অর্জুনকেও গীতাতে এরম বলেছেন নমে ভক্ত পনেশ্বর আমার ভক্ত কখনো নাশ হয় না প্রতিজ্ঞা করো বলো প্রতি জানি মেয়ে কৃষ্ণ আমার ভক্ত নাশ হয় না বলে কেন ঠাকুর তুমি বললেই তো হয় আমাকে দিয়ে বলাচ্ছ কেন বলে আমি বলে ফেললে কখনো কখনো আমার কথা ভেঙে যায় আমি প্রেমেতে পড়ে গেলে কখনো কখনো নিয়ম ফিয়ম ভেঙে ফেলি তখন লোকে বলে এ কি নিয়ম ভেঙে ফেললো ওই যে আমি বললাম অস্তু অস্ত্র আমি তোমাকে ধরাবো আর আমি বললাম অস্ত্র ধরবো না আর যা আমার কথাটাই মৃত্যু হোক <laughs> তাকে তার কথা ভগবান রসময় ভগবান ইচ্ছা করে নিজে পরাজয় স্বীকার করে ভক্তের মান বর্ধন করেন ইচ্ছা করে ভগবান নিজে হেরে যান ইচ্ছে করে খেলে উলাই তো আমি হেরে গেছি দেখলি তো হ্যাঁ, কি করবো আর সেই জন্য বলছেন স স্বনিগমম অপহায় মত প্রতিজ্ঞাম রীতম অধিকর্তুম অবপ্লুত রথস্থ নিজের প্রতিজ্ঞাটাকে মিথ্যে প্রতিবন্ধ করে আমার প্রতিজ্ঞাটাকে সত্য করার জন্য রথ থেকে একেবারে সিংহের মতো ঝাঁপ দিয়ে পড়লেন উত্তরীয় ভেসে যাচ্ছে সে এক দৃশ্য কৃষ্ণ রথের উপর থেকে এক ড্রাইভ মেরেছেন এরা উড়ে আসছেন আর এখানে উত্তরীয় চলে যাচ্ছে আর কোঁকড়া চুলগুলো উড়ছে হাওয়াতে আর পিতামা ভেসে এখানে দেখছেন মজা দেখছেন লাভ দিয়ে পড়ে রথের একটা ভাঙা চাকাকে বিশাল চাকা এরম তুলে নিয়েছেন বিশ্বকে মারবেন বলে হ্যাঁ, মেরেই ফেলবো আজকে এরকমভাবে অপূর্ব দৃশ্য একটা পিতামা বিশ্ব হাসছেন ওই দেখো এই প্রতিজ্ঞা করেছিল নিজে ওগো ঠাকুর তোমার প্রতিজ্ঞা যে ভেঙে যাবে তা যাক আমার ভক্তের প্রতিজ্ঞা থাকুক তাহলেই হবে ভগবানের প্রতিজ্ঞা মাঝে মাঝে ইচ্ছে করে ভগবান ভেলে ফেলে আমাদের বিভিন্ন গান আছে বৃন্দাবনে হয় প্রবল প্রেম কে পালে পারকর প্রভু কো নিয়ম বদলতে দেখা আমাদের বৃন্দাবনে সব হয় প্রবল প্রেম কে পালে পর प्रबल प्रेम के पाले पर कर প্রভু কো নিয়ম বদলতে দেখা প্রবল প্রেমেতে বসীভূত হয়ে ভগবান নিজের প্রতি নিজের নিয়ম ফেম ফেলে দিয়েছে এরকম হয় তা বলে ভগবানকে মিথ্যাবাদী বলবেন না অন্যায় ব্যতিরেকভাবে ভগবানই সত্যবাদী এগুলো প্রেমের কথা যাই হোক এখানে এত সব স্তপ করছেন আর পিতামা অবশ্য একেবারে আনন্দের সঙ্গে বলছেন দেখো কি আশ্চর্য দেখো নিজের প্রতিজ্ঞাটাকে ভেঙে ফেলে আমার প্রতিজ্ঞাটাকে সত্য করবার জন্য তিনি রথের থেকে লাভ দিয়ে পড়ে সিংহের মতো তিনি রথের চর রথের একটা চাকা নিয়ে আমাকে মারতে এসেছিলেন আহা সেই বেত্র হাতে এবং লাগাম হাতে সেই কৃষ্ণ তাকে আমি যেন চিরকাল স্মরণে ভগবতী রতিরস্তু মেয়ে আমার যেন সেই মতি রতিমতি সেই কৃষ্ণের চরণে থাকে অর্জুনের বন্ধু যে অর্জুনের বন্ধু বলবেন তখন আরও বেশি ভগবানের হৃদয়টা গলে যাবে যেমন গৌরকে যদি বলি শচীনন্দন তখন গৌর আর থাকতে পারে না যখন মিশ্রনন্দন বলবো যশোদানন্দন বলবো তখন আমি বেশি করে গলে যান তিনি আরে আমার নাম তো বলেই আরে যশোদানন্দন বলেছে শচীনন্দন আর আমি থাকতে পারবো না যেতেই হবে এইভাবে দেখা গেল সুন্দর সেই উপদেশ তিনি দিলেন আর এখানে বিশাল একটা তত্ত্ব উপদেশ আমাদের ভক্ত সমাজের জন্য রয়ে গেল অপূর্ব এইসব কথা তারপরে অন্যান্য প্রসঙ্গ আসবে সমস্ত যুধিষ্ঠির মহারাজ কিভাবে রাজ্য শাসন করেছিলেন আদি পরবর্তী সময়ে তারপর বিভিন্ন প্রসঙ্গে এবার ধীরে ধীরে আসবে এখানে এগুলো কোনোটাই বাদ গেলে হবে না প্রত্যেকটা তত্ত্বকে যদি বিশ্লেষণ করে আপনারা শ্রবণ করেন ধৈর্যের সঙ্গে জানি না আর আমার জীবনে সুযোগ হবে কি না আপনাদেরও কেন জীবনের কোনো ঠিক নাই এগুলোকে হারিয়ে ফেলাটা উচিত হবে না এগুলো চিরকালের জন্য সম্পত্তি এগুলো তুলে রাখলে আমার মনে হয় ভালো তাই জন্য আজকে এখানেই বিশ্রাম দেওয়া আমি উপযুক্ত মনে করি বাঞ্ছা কল্পতরু সে কৃপা সিন্ধু ব্যবচা তানং পাবন বৈষ্ণব্য নমো নমঃ